আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না এই আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না আইলো কোন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া দেখাইয়া দেখাইয়া এই সমাজের বিচারপতি ভাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না লোবে কোন জামানা নারী পর্দায় থাকে না লোবে কোন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা বোরকা পরে সারা গায়ে ঘোমটা রাখে খুলিয়া জুয়ান বুইরা হইছে পাগল শেষে হারা দেখিয়া বোরকা পরে সারা গায়ে ঘোমটা রাখে খুলিয়া জুয়ান বুইরা হইছে পাগল শেষে হারা দেখিয়া তারা আল্লাহ রাসুল যায়ের ভুলে ভাইরে আল্লাহ রাসুল যায়ের ভুলে সেই পিড়িতে মজিয়া অবশেষে পিতা মাতার খেদমো তো দেয় ছাড়িয়া অবশেষে পিতা মাতার খেদমো তো দেয় ছাড়িয়া আইলবে কোন জামানা নারী পর্দায় থাকে না আইলবে কোন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গি জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গি জামা পড়ে দেখায় কত নমুনা ডিজিটালের নারী গণ ডিজিটাল রূপ ধরে স্বামী থুইয়া ভিন্দ সেতে নারীরা বাজার করে ডিজিটালের গণ ডিজিটাল রূপ ধরে স্বামী থুইয়া ভিন্দ সেতে নারীরা বাজার করে তারা মোবাইল ফোনটা কানে দিয়া ভাইরে মোবাইল ফোনটা কানে দিয়া সাধের পিড়ি চালায় অবশেষে প্রেম করিয়া অন্যের সাথে চলে যায় অবশেষে প্রেম করিয়া অন্যের সাথে চলে যায় আইলোবে কোন জামানা নারী পর্দায় থাকে না আইলোবে কোন জামানা নারী পর্দায় থাকে না রঙ্গি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা আইলোবে কোন জামানা নারী পর্দায় থাকে না আই আইলো বেকুন জামানা নারী পর্দায় থাকে না রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা রঙি সঙ্গী জামা পড়ে দেখায় কত নমুনা